সম্মানিত দিনী ভাই এবং বোনেরা ইসলাম ধর্ম গ্রহণ করার চাইতে কঠিন হচ্ছে ইসলাম ধর্ম টিকিয়ে রাখা একজন মুসলমান তার এই জন্য সবচাইতে কঠিন হচ্ছে তার মুসলমানিত্ব টিকিয়ে রাখা একজন মুসলিমের তার নিজস্ব মতামত আছে তার নিজস্ব ধর্ম আছে সে তার ধর্মকর্ম নিয়ে চলবে কিন্তু কখনো সে অমুসলিমদের বিধর্মীদের ধর্ম নিয়ে তার এত যোগ এত আকর্ষণ এত মাথা ব্যথা থাকা ঠিক নয় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে গিয়ে কেউ কেউ সিজদা করতেছে কেউ কেউ নমনম করতেছে কেউ কেউ হাত জোর করতেছে সম্মান জানাতে যাচ্ছে এই শ্রেণীর ব্যক্তিগুলো যদিও তারা মুসলিম কিন্তু মনে রাখতে হবে তারা হলো ইসলাম শূন্য মুসলিম এই ইসলাম শূন্য মুসলিম এজন্য যে ইমান ভঙ্গের দশটি কারণ রয়েছে ইমান ভঙ্গের দশটি কারণের মধ্যে তিনটি কারণ তাদের মধ্যে পাওয়া যায় অন্তত তিনটি কারণ এক নাম্বার হলো শিরিক যারা এই কাজগুলো করতেছে তারা শিরিক করতেছে এক নাম্বার কারণ দুই নাম্বার হলো কোনো মুসলিম যদি কোনো মুশরিককে তার মুশরিক হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে বা সে মুশরিক না এরকম মনে করে অথবা সে যদি ওই মুশরিকের বেদিনের কাজকে সমর্থন করে তাহলে সেই ইসলাম থেকে বের হয়ে যাবে তার ইমান নষ্ট হয়ে যাবে আর তিন নম্বর কারণ হলো কেউ যদি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের মাধ্যমে আমল করে জান্নাতে যাওয়ার আশা করে তারও ইমান বাতিল হয়ে যাবে অন্তত এই তিনটি কারণ এই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে গিয়ে যারা সিজদা করতেছে যারা সম্মান জানাচ্ছে তারা এই তিনটি কারণের যে কোনো একটি কারণের মধ্যে পড়ে যাবে কোনো সন্দেহ নাই আর এটা হলে তাদের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন সুরা তাওমার তিন নম্বর আয়াত এরশাদ করে বলছেন মুশ্রিকদের সাথে আল্লাহ এবং তার রসুলের কোনো সম্পর্ক নাই আল্লাহ বলেছেন আন্নাল্লাহা বারি উম্মিনাল মুশরিকিনা ওয়া রাসূলু নিশ্চয় আল্লাহ এবং তার রসুলের সম্পর্ক মুশ্রিকদের সাথে নাই তাদের সাথে সম্পর্ক উচ্ছেদ করা হয়েছে আর মুশ্রিকরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 28 নম্বর আয়াতে ارشاد করে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন শুনে নিশ্চয়ই যারা আমার সাথে করে তারা নাপাক অপবিত্র অতএব অপবিত্র মানুষের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না তাদের সাথে কোনো বন্ধুত্ব থাকতে পারে না আল্লাহ বলে দিয়েছেন অতএব সম্মানিত দিনী বা এবং বোনেরা আজকে এমন একটা অবস্থা যে দেখলাম একজন আলহাস শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে গিয়ে লিখছে দুর্গতি নাসিনী দুর্গতি নাশিনী দেবী দুর্গা সকল দুর্গতি নাশ করুন এটা আপনারা অনেকে দেখে থাকবেন বাক্যটা কি সকল অমঙ্গল দূরকারী মঙ্গল মঙ্গলের মালিক দেবী আপনি সকল দুর্গতি দূর করে দিন এটা সরাসরি শিরিক অথচ নামে শুরুতে লাগাইছে আলহাস এই ব্যক্তিগুলো হজ করতে গেছে হজ করতে গিয়ে অসংখ্যবার শত শতবার বলেছে লাভবাইক আল্লাহ লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا আমি হাজির হে আল্লাহ আমি হাজির লা শারিক আলাক তোমার কোনো শরিক নাই ইন্নাল হামদা নিশ্চয়ই সকল প্রশংসা তোমার জন্য মাতা সকল মঙ্গল অনুগ্রহ সব তোমার ওয়াল সকল রাজত্ব তোমার লা শারিক আলাক তোমার কোনো শরিক নাই হজ করতে গিয়ে এই বাক্যগুলো শত শতবার পাঠ করেছে অথচ এই বিষয়গুলো তারা আজকে মাথা থেকে সম্পূর্ণ হারিয়ে দিয়েছে আর এখন বলে দুর্গতি নাশিনী দেবী দুর্গা সকল দুর্গাকে নাশ করে দিন এই হলো আজকে আমাদের অবস্থা আরেকটা শ্রেণী আছে যারা শুধুমাত্র এই শারদীয় দুর্গা পূজার উৎসব দেখার জন্য যায় ইবাদত করে না সম্মান করে না কিন্তু দেখতে যায় সেখানে গিয়ে প্রসাদ খায় প্রসাদ খাক আর না খাক অনেকে বলে থাকেন এটার প্রতিবাদ করতে গিয়ে যে আমরা তাদের উৎসবে যাই কিন্তু তারা তো আমাদের উৎসবে আসে না কিন্তু কথা হচ্ছে এই যে তারা আসুক আর না আসুক আমি সেখানে কেন যাব। যেখানে আল্লাহ রাবুল আলমীকে অপমান করা হয় আল্লাহর সাথে শরিক করা হয় আল্লাহর সমকক্ষ বানানো হয় একটা মূর্তিকে সেই জায়গায় আপনি কেন যাবেন এটা আমার কথা দুই নম্বর কথা হচ্ছে বাইহাকির আটাশ হাজার দুইশো আটাশি নাম্বার হাদিস ওমর আব্দুল খতাব রজদি আল্লাহ বলছেন তোমরা তাদের উপাসনালয়ে তাদের ধর্মীয় উৎসবের দিনগুলোতে যেও না কারণ সেই সময়ে তাদের ওপরে আল্লাহর গজব আসতে থাকে তা একটা মুসলিম কি করে তাদের এই উৎসবে যায় আজকে আমাদের মধ্যে এটা নিয়ে এত মাথা ব্যথা কেন এটা নিয়ে আমাদের তো আগ্রহ কেন নিজের ধর্মের খবর নাই অন্যের ধর্ম নিয়ে এত মাথা ব্যথা আবার আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে কিন্তু সুশীল বাবুরা আছে যাদেরকে কখনো ইসলামের পক্ষে কথা বলতে শোনা যায় না আবার ঠিকই তারা আপনার বিদর্মীদের পক্ষে কথা বলে আবার ঠিকই তারা ইসলামের বিপক্ষে কথা বলে কিন্তু আবার কালী দুর্গা সরস্বতী এদেরকে আল্লাহর চেয়ারে নিয়ে বসায় অতএব আমাদের সকলকে সাবধান থাকা দরকার আল্লাহ সুবাহতার কাছে আমরা সাহায্য কামনা করি আল্লাহর ব্রমিন আমাদেরকে এই শিরকি কাজ থেকে এই কবিরাগুনা থেকে এই পাপ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন